ধ্বংস করে দিলাম সীমা লঙ্ঘনকারীদেরকে لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون আমি তোমাদের প্রতি একটি কিতাব অবতীর্ণ করেছি এতে তোমাদের জন্য উপদেশ রয়েছে তোমরা কি বোঝো না وكم قصمنا من قرية كانت ظالمة كانت ظالمة وأنشأنا بعدها قوما آخرين আমি কত জনপদের ধ্বংস সাধন করেছি যার অধিবাসীরা ছিল পাপি এবং তাদের পর সৃষ্টি করেছি অন্য জাতি অতপর যখন তারা আমার আজাবের কথা টের পেল তখনই তারা সেখান থেকে পলায়ন করতে লাগলো আমরা অবশ্যই পাপী ছিলাম فما زالت تلك دعواهم حتى جعلناهم حصيدا خامدين তাদের এই আর্তনাদ সব সময় ছিল শেষ পর্যন্ত আমি তাদেরকে করে দিলাম যেন কর্তিত শস্য ও নির্বাপিত অগ্নি وما خلقنا السماء وما بينهما لاعبين لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين আকাশ পৃথিবী ও এতদু ভয়ের মধ্যে যা আছে তা আমি ক্রীড়াচ্ছলে সৃষ্টি করিনি আমি যদি ক্রীড়া উপকরণ সৃষ্টি করতে চাইতাম তবে আমি আমার কাছে যা আছে তা দ্বারাই তা করতাম যদি আমাকে করতে হতো بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون বরং আমি সত্যকে মিথ্যার উপর নিক্ষেপ করি অতপর সত্য মিথ্যার মস্তক চূর্ণ বিচূর্ণ করে দেয় অতপর মিথ্যা তৎক্ষণাৎ নিশ্চিন্ন হয়ে যায় তোমরা যা বলছো তার জন্য তোমাদের দুর্ভোগ وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون নভমণ্ডল ও ভূমণ্ডলে যারা আছে তারা তাঁরই আর যারা তার সান্নিধ্যে আছে তারা তার ইবাদতে অহংকার করে না এবং অলসতাও করে না يسبحون الليل والنهار لا يفترون তারা রাত দিন তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করে এবং ক্লান্ত হয় না তারা কি মৃত্তিকা দ্বারা তৈরি উপাস্য গ্রহণ করেছে যে তারা তাদেরকে জীবিত করবে لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون لا يسأل عما يفعل وهم يسألون যদি নভমণ্ডল ও ভূমণ্ডলে আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য থাকত তবে উভয় ধ্বংস হয়ে যেত অতএব তারা যা বলে তারা কি আল্লাহ ব্যতীত অন্যান্য উপাস্য গ্রহণ করেছে বলুন তোমরা তোমাদের প্রমাণ আনো এটাই আমার সঙ্গীদের কথা এবং এটাই আমার পূর্ববর্তীদের কথা বরং তাদের অধিকাংশই সত্য জানে না অতএব তারা টালবাহানা করে وما أرسلنا من قبلك من رسول إلا نوحي إليه أنه لا إله আপনার পূর্বে আমি যে রসুলি প্রেরণ করেছি তাকে এ আদেশই প্রেরণ করেছি যে আমি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই সুতরাং আমার ইবাদত করো তারা বলল দয়াময় আল্লাহ সন্তান গ্রহণ করেছেন তার জন্য কখনো এটা যোগ্য নয় বরং তারা তো তার সম্মানিত বান্দা তারা শুধু তাদের জন্য সুপারিশ করে যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তার ভয়ে ভীত তাদের মধ্যে যে বলে যে তিনি ব্যতীত আমিই উপাস্য তাকে আমি জাহান নামে শাস্তি দেব আমি জালিমদেরকে এভাবেই প্রতিফল দিয়ে থাকি أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون কাফিররা কি ভেবে দেখে না যে আকাশ মণ্ডলী ও পৃথিবীর মুখ বন্ধ ছিল অতপর আমি উভয়কে খুলে দিলাম এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করলাম এর পরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না وجعلنا في الأرض رواسي أن تميد بهم وجعلنا فيها فجاجا سبلا لعلهم يهتدون আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রশস্ত পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয় وجعلنا السماء سقفا محفوظا وهم عن آياتها معرضون وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون আমি আকাশকে সুরক্ষিত ছাদ করেছি অথচ তারা আমার আকাশস্থ নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে তিনি সৃষ্টি করেছেন রাত্রি ও দিন এবং সূর্য ও চন্দ্র সবাই আপন আপন কক্ষপথে বিচরণ করে আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্ত জীবন দান করিনি সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হবে কুল্লু প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আমি তোমাদেরকে মন্দ ও ভালো দ্বারা পরীক্ষা করে থাকি এবং আমারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে وإذا رآك الذين كفروا إن يتخذونك কাফিররা যখন আপনাকে দেখে তখন আপনার সাথে ঠাট্টা করা ছাড়া তাদের আর কোনো কাজ থাকে না একে সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীর সমালোচনা করে এবং তারাই তো রহমানের আলোচনায় অস্বীকার করে خلق الإنسان من عجل سأريكم آياتي فلا تستعجلون সৃষ্টিগতভাবে মানুষ তরা প্রবণ আমি সত্তরই তোমাদেরকে আমার নিদর্শনাবলী দেখাব অতএব আমাকে শীঘ্র করতে বলো না ويقولون متى هذا الوعد إن كنتم صادقين এবং তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তবে এই ওয়াদা কবে পূর্ণ হবে لو يعلم الذين كفروا حين لا يكفون عن وجوههم যদি কাফিররা ওই সময়টি জানত যখন তারা তাদের সম্মুখ পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না বরং তা আসবে তাদের উপর অতর্কিতভাবে অতপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না আপনার পূর্বেও অনেক রসুলের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে অতপর যে বিষয়ে তারা ঠাট্টা করত তা উল্টো ঠাট্টাকারীদের উপরে আপতিত হয়েছে বলুন রহমান থেকে কে তোমাদেরকে হেফাজত করবে রাতে ও দিনে বরং তারা তাদের পালনকর্তা স্মরণ থেকে মুখ ফিরিয়ে রাখে তবে কি আমি ব্যতীত তাদের এমন দেবদেবী আছে যারা তাদেরকে রক্ষা করবে তারা তো নিজেদেরই সাহায্য করতে সক্ষম নয় এবং তারা আমার মোকাবেলায় সাহায্যকারীও পাবে না বরং আমি তাদেরকে ও তাদের বাপ দাদাকে ভোগ সম্ভার দিয়েছিলাম এমনকি তাদের আয়ুষ্কালও দীর্ঘ হয়েছিল তারা কি দেখে না যে আমি তাদের দেশকে চতুর্দিক থেকে হ্রাস করে আনছি কি তারা বিজয়ী হবে বলুন আমি তো কেবল ওহির মাধ্যমেই তোমাদেরকে সতর্ক করি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 কেয়ামতের ভয়ে শঙ্কিত এবং এটা একটা বরকতময় উপদেশ যা আমি নাজিল করেছি অতএব তোমরা কি একে অস্বীকার করো ولقد آتينا إبراهيم رشده من قبل وكنا به عالمين আমি ইতিপূর্বে ইব্রাহিমকে তার সৎ পন্থা দান করেছিলাম এবং আমি তার সম্পর্কে সম্যক পরিজ্ঞাত আছি إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون যখন তিনি তার পিতা ও তার সম্প্রদায়কে বললেন এই মূর্তিগুলো কি যাদের তোমরা পূজারী হয়ে আছো তারা বলল আমরা আমাদের বাপ দাদাকে এদের পূজা করতে দেখেছি তিনি তোমাদের পালন কর্তা যিনি নভমণ্ডল ও ভূমণ্ডলের কর্তা যিনি এগুলো সৃষ্টি করেছেন এবং আমি এই বিষয়েরই সাক্ষ্যদাতা আল্লাহর কসম যখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যাবে তখন আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা ব্যবস্থা অবলম্বন করবো অতপর তিনি সেগুলোকে চূর্ণ বিচূর্ণ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 তারা মনে মনে চিন্তা করল এবং বলল লোক সকল তোমরাই বেইনসাফ ثم نكسوا على رؤوسهم لقد علمت ما هؤلاء ينطقون অতপর তারা ঝুঁকে গেল মস্তক নত করে তুমি তো জানো যে এরা কথা বলে না قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم أف لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون তিনি বললেন তোমরা কি আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যা তোমাদের কোনো উপকারও করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না ঠিক তোমাদের জন্য এবং তোমরা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করো তাদের জন্য তোমরা কি বোঝো না তারা বলল একে পুড়িয়ে দাও এবং তোমাদের উপাস্যদের সাহায্য করো যদি তোমরা কিছু করতে চাও আমি বললাম হে অগ্নি তুমি ইব্রাহিমের উপর শীতল ও নিরাপদ হয়ে যাও তারা ইব্রাহিমের বিরুদ্ধে ফন্দি আটতে চাইল অতপর আমি তাদেরই সর্বাধিক ক্ষতিগ্রস্ত করে দিলাম আমি তাকে ও লুতকে উদ্ধার করে সেই দেশে পৌঁছিয়ে দিলাম যেখানে আমি বিশ্বের জন্য কল্যাণ রেখেছি ووهبنا له إسحاق ويعقوب نافلة وكلا جعلنا صالحين আমি তাকে দান করলাম ইসহাক ও পুরস্কার স্বরূপ দিলাম ইয়াকুব এবং প্রত্যেককেই সৎকর্ম পরায়ণ করলাম وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين আমি তাদেরকে নেতা করলাম তারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতেন আমি তাদের প্রতি ওহি করলাম সৎকর্ম করার নামাজ কায়েম করার এবং জাকাত দান করার তারা আমার ইবাদতে ব্যাপৃত ছিল ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين এবং আমি লুতকে দিয়েছিলাম প্রজ্ঞা ও জ্ঞান এবং তাকে ওই জনপদ থেকে উদ্ধার করেছিলাম যারা নোংরা কাজে লিপ্ত ছিল তারা মন্দ ও নাফরমান সম্প্রদায় ছিল وأدخلناه في رحمتنا إنه من الصالحين আমি তাকে আমার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেছিলাম সে ছিল সৎকর্মশীলদের একজন ونوحا إذ نادى من قبل فاستجبنا له فنجيناه وأهله من الكرب العظيم এবং স্মরণ করুন নুহকে যখন তিনি এর পূর্বে আহ্বান করেছিলেন তখন আমি তাঁর দোয়া কবুল করেছিলাম অতপর তাঁকে ও তার পরিবার বর্গকে মহাসংকট থেকে উদ্ধার করেছিলাম এবং আমি তাকে ওই সম্প্রদায়ের বিপক্ষে সাহায্য করেছিলাম যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করেছিল নিশ্চয়ই তারা ছিল এক মন্দ সম্প্রদায় অতপর আমি তাদের সবাইকে নিমজ্জিত করেছিলাম وداود وسليمان إذ يحكمان في الحرث إذ نفشت فيه غنم القوم وكنا لحكمهم شاهدين এবং স্মরণ করুন দাউদ ও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 হতো ওই দেশের দিকে যেখানে আমি কল্যাণ দান করেছি আমি সব বিষয়ে সম্মুখ অবগত আছি এবং অধীন করেছি শয়তানদের কতককে যারা তার জন্য ডুবুরির কাজ করত এবং এছাড়া অন্য আরো অনেক কাজ করত আমি তাদেরকে নিয়ন্ত্রণ করে রাখতাম এবং স্মরণ করুন আয়ুবের কথা যখন তিনি তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি এবং আপনি দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলাম এবং তার পরিবার বর্গ ফিরিয়ে দিলাম এবং তাদের সাথে তাদের সমপরিমাণ আরও দিলাম আমার পক্ষ থেকে কৃপাবশত এবং ইবাদতকারীদের জন্য উপদেশ স্বরূপ এবং ইসমাইল ইদ্রিস ও জুলকিফলের কথা স্মরণ করুন তারা প্রত্যেকে ছিলেন সবরকারী আমি তাদেরকে আমার রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করেছিলাম তারা ছিলেন সৎকর্মপরায়ণ وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এবং মাছওয়ালার কথা আলোচনা করুন যখন তিনি ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিলেন অতপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারব না অতপর তিনি অন্ধকারের মধ্যে আহ্বান করলেন তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাহকার অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম আমি এমনিভাবেই বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি وزكريا إذ نادى ربه رب لا تذرني فردا وأنت خير الوارثين এবং জাকারিয়ার কথা আলোচনা করুন যখন সে তার পালনকর্তাকে আহ্বান করেছিল হে আমার পালনকর্তা আমাকে একা রেখো না তুমি তো উত্তম ওয়ারিস فاستجبنا له ووهبنا له يحيى وأصلحنا له زوجه إنهم كانوا يسارعون في الخيرات ويدعوننا رغبا ورهبا ويدعوننا رغبا ورهبا وكانوا لنا خاشعين অতপর আমি তার দোয়া কবুল করেছিলাম তাকে দান করেছিলাম ইয়াহিয়া এবং তার জন্য তার স্ত্রীকে প্রসবযোগ্য করেছিলাম তারা সৎকর্মে ঝাঁপিয়ে পড়ত তারা আশা ও ভীতি সহকারে আমাকে ডাকত এবং তারা ছিল আমার কাছে বিনীত والتي أحصنت فرجها فنفخنا فيها من روحنا وجعلناها وابنها آية للعالمين এবং সেই নারীর কথা আলোচনা করুন যে তার কাম প্রবৃত্তিকে বসে রেখেছিল অতপর আমি তার মধ্যে আমার রুহ ফুঁকে দিয়েছিলাম এবং তাকে ও তার পুত্রকে বিশ্ববাসীর জন্য নিদর্শন করেছিলাম তারা সকলে তোমাদের ধর্মের একই ধর্মে তো বিশ্বাসী সবাই এবং আমি তোমাদের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 বেখবর ছিলাম বরং আমরা গোনাহকারী ছিলাম إنكم وما تعبدون من دون الله حصب جهنم أنتم لها واردون তোমরা এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের পূজা করো সেগুলো দোজখের ইন্ধন তোমরাই তাতে প্রবেশ করবে لو كان هؤلاء آلهة ما وردوها وكل فيها خالدون এই মূর্তিরা যদি উপাস্য হতো তবে জাহান নামে প্রবেশ করত না প্রত্যেকেই তাতে চিরস্থায়ী হয়ে পড়ে থাকবে তারা সেখানে চিৎকার করবে এবং সেখানে তারা কিছুই শুনতে পাবে না যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা দোজক থেকে দূরে থাকবে ইন্নাল্লাযীনা الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم خالدون তারা তার ক্ষীণতম শব্দ শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون মহাত্রাস তাদেরকে চিন্তান্বিত করবে না এবং ফেরেস্তারা তাদেরকে অভ্যর্থনা করবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব যেমন গোটানো হয় লিখিত কাগজপত্র যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেইভাবে পুনরায় সৃষ্টি করব আমার ওয়াদা নিশ্চিত আমাকে তা পূর্ণ করতেই হবে ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون আমি উপদেশের পর জবুরে লিখে দিয়েছি যে আমার সৎকর্ম পরায়ণ বান্দাগণ অবশেষে পৃথিবীর অধিকারী হবে এতে ইবাদতকারী সম্প্রদায়ের জন্য পর্যাপ্ত বিষয়বস্তু আছে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপই প্রেরণ করেছি বলুন আমাকে তো এ আদেশই দেওয়া হয়েছে যে তোমাদের উপাস্য একমাত্র উপাস্য সুতরাং তোমরা কি আজ্ঞাবহ হবে অতপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলে দিন আমি তোমাদেরকে পরিষ্কারভাবে সতর্ক করেছি এবং আমি জানি না তোমাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তার নিকটবর্তী না দূরবর্তী তিনি জানেন যে কথা সশব্দে বলো এবং যে কথা তোমরা গোপন করো আমি জানি না সম্ভবত বিলম্বের মধ্যে তোমাদের জন্য একটি পরীক্ষা এবং এক সময় পর্যন্ত ভোগ করার সুযোগ পয়গম্বর বললেন হে আমার পালনকর্তা আপনি নায়ানুক ফয়সালা করে দিন আমাদের পালনকর্তা তো দয়াময় তোমরা যা বলছ সে বিষয়ে আমরা তার কাছে সাহায্য প্রার্থনা করি